রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাকছে ঘরে ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাকছে ঘরে ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাক থাকছে ঘরে বুক ফুলিয়ে হাঁটছে আজ নাস্তিক বেইমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা সুর করেছেন খাইরুল বাসার দেলোয়ার কণ্ঠ দিয়েছেন হাফেজ তাহিরুজ্জামান আমরা কত সম্মানী হলাম ইমান আনার ফলে তাই দেখে ওই নাস্তিকদের গায়ে আগুন জ্বলে আমরা কত সম্মানী হলাম ইমান আনার ফলে তাই দেখে ওই নাস্তিকদের গায়ে আগুন জ্বলে আমরা কত সম্মানী হলাম ইমান আনার ফলে তাই দেখে ওই নাস্তিকদের গায়ে আগুন জ্বলে ষড়যন্ত্রের সব জাল ছিঁড়ে রক্ত দেব দিতে হলে ষড়যন্ত্রের সব জাল ছিঁড়ে রক্ত দেব দিতে হলে ষড়যন্ত্রের সব জাল ছিঁড়ে রক্ত দেব দিতে হলে জীবনের বিনিময়ে হলেও বাঁচাবো ইমান রুখে দাঁড়া দাঁড়াও রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও হক বাতিলের লড়াই তো আর নতুন কিছু নয় হকের বিজয় নিশ্চিত হবে বাতিলের পরাজয় হক বাতিলের লড়াই তো আর নতুন কিছু নয় হকের বিজয় নিশ্চিত হবে বাতিলের পরাজয় হক বাতিলের লড়াই তো আর নতুন কিছু নয় হকের বিজয় নিশ্চিত হবে বাতিলের পরাজয় ওমর খালি দালির মতো বাতিল করতে পরাজিত ওমর খালি দালির মতো বাতিল করতে পরাজিত ওমর খালি দালির মতো বাতিল করতে পরা পরাজিত হাতে তুলে নাও তোর বাড়ি বুকে নাও কোরআন রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাকছে ঘরে ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাকছে ঘরে ইমানের উপর আঘাত করে নিশ্চিন্তে থাকছে ঘরে বুক ফুলিয়ে হাঁটছে আজ নাস্তিক বেঈমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও হে মুসলমান যেখানেই তুমি দেখবে ইসলামের অপমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও